আরব ভূমির মরু প্রান্তরে কোন সে মালি যতন করে ফোটালো ইসলামের ফুল আরব ভূমির মরু প্রান্তরে কোন সে মালি যতন করে ফোটালো ইসলামের ফুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল বাদশা তিনি ধুলির ধারায় জনম দুঃখীর পরম সহায় বাদশা তিনি ধুলির ধারায় জনম দুঃখীর পরম সহায় দয়ার সাগরের কুল দয়ার সাগরের কুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল আরব ভূমির মরু প্রান্তরে কোন সে মালি যতন করে ফোটালো ইসলামের ফুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল সাম্যের পতাকা হাতে ধরে বিশ্ববাসীকে নিলেন আপন করে সাম্যের পতাকা হাতে ধরে বিশ্ববাসীকে নিলেন আপন করে প্রেমের পাখি বুলবুল প্রেমের পাখি বুলবুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল আরব ভূমির মরু প্রান্তরে কোন সে মালি যতন করে ফোটালো ইসলামের ফুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল জ্ঞানের মশাল জেলে জগতে দিশা দিলেন সত্য পথে জ্ঞানের মশাল জেলে জগতে দিশা দিলেন সত্য পথে ভেঙে জীবনের ভুল ভেঙে জীবনের ভুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল আরব ভূমির মরু প্রান্তরে কোন মালি যতন করে ফোটালো ইসলামের ফুল আরব ভূমির মরু প্রান্তরে কোন সে মালি যতন করে ফোটালো ইসলামের ফুল সে যে আমার দিনের নবী আধার পথের রাঙা রবি মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল আমার মুহাম্মদ রসুল